কিন্তু হানাফি মুরজিয়াদের নিকটে ইমানের সংজ্ঞা হচ্ছে শুধু তাসদিক বিল কাল অন্তরে বিশ্বাস করলেই মমিন মুখে স্বীকৃতি না দিলেও চলবে আমলে বাস্তবায়ন না করলেও চলবে এটাও ভ্রান্ত ফেরকা বাতিল ফেরকা বাতিল আকিদা যে শুধু অন্তরে বিশ্বাস করলে আমার অন্তর ভালো আছে পর্দা করি আর না করি আমার মনে ইমান আছে নামাজ পড়ি আর না পড়ি এটা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বাতিল ফেরকা যাদেরকে বলা হয় মুরজিয়া এটাও চলবে না তাহলে খারেজি আর আহলে হাদিস বা আহলুসন্নাদের মধ্যে ইমানের সঙ্গে এক পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে আহলে হাদিসরা মনে করে অন্তরে বিশ্বাস হচ্ছে গাছের গোড়া অন্তরে বিশ্বাস কি গাছের গোড়া আর মৌখিক স্বীকৃতি কাজে বাস্তবায়ন হচ্ছে গাছের ডালপালা ডালপালা কেটে দিলেও যেমন আমি বলি যে গাছ আছে আমি এটা বলবো না যে গাছ নাই কেননা এখনো গাছ আছে শুধু ডালপালা কেটে দিয়েছি কথা আমার বুঝতে পারছেন আর খারিজিরা মনে করে যে পুরোটাই পুরো গাছটাই হচ্ছে আমল একটা পাতাও যদি কেউ কাটে একটা ডালও যদি কেউ কাটে তাহলে আমি বলবো গাছই নাই কথা বুঝতে পারছেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইন্নাল ইমান ইমানের রয়েছে সাবাহ সত্তরের অধিক শাখা আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোচ্চটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ও আদনাহা ইমাতাতুল আজা সর্বনিম্নটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দেওয়া আরেক হাদিস রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এগুলো সব সহি বুখারির এখন যেটা বললাম এটা সহি বুখারির নয় নম্বর হাদিস আর এখন যেটা বলতে যাচ্ছে এটা সহি বুখারির চুয়াল্লিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন ইয়াহরুজু মিনান্নার জান্নাত থেকে জাহান্নাম থেকে বের হবে ওই ব্যক্তি মানকানাফি কালবিহি যার অন্তরে রয়েছে হাব্বাত খারদালিন মিনি ইমান সরিষার দানা পরিমাণ ইমান যার অন্তরে রয়েছে সেও একদিন জাহান্নাম থেকে বের হবে এই দুইটা হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে যে ইমানের শাখা প্রশাখা আছে গাছের গোড়া তো একটা অন্তরের বিশ্বাস সেটা গাছের গোড়া যদি আমল আকিদা আমল না থাকে কাজে বাস্তবায়ন না থাকে তাহলে আমি তাকে কাফের বলতে পারবো না আমি তাকে বলবো ফাসেক মুসলিম পাপিষ্ঠ মুসলিম পাপাচারী মুসলিম কিন্তু খারিজিরা মনে করে যে একটা গাছের ডালও যদি কাটে তাহলে তাকে আর মুসলিম বলার সুযোগ নাই সে সরাসরি কাফের তার রক্ত হালাল নাওজবিল্লাহ এবার আমি দলিল দিব যে কেন একজন পাপিষ্ঠ পাপাচারী মুসলিম সে মুসলিম কাফের নয় দলিল আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে বলছেন ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু আসলিহু বাইনাহুমা যদি মুমিনদের দুইটা দল পরস্পরে লড়াই করে পরস্পরে যুদ্ধ করে তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও আচ্ছা এক মুমিন আর এক মুমিনের গায়ে হাত তোলা গুনাহ না গুনাহ নয় অনেক বড় গুনাহ আল মুসলিম মান সালিম আল মুসলিম নিসানিহি ওয়াদিহি মুসলিম সেই যার হাত থেকে আর এক মুসলিম নিরাপদে থাকে সে মুসলিম আর এক হাদিসে রসুলাম বলেছেন মান হামালা আলাইনা সালাহ ফালাই সামিন্না যে আমাদের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় তাহলে এক মুসলিম আর মুসলিমের উপর অস্ত্র উত্তোলন করা মারামারি করা অনেক বড় গুণা তারপরও আল্লাহ কোরআনে সুরা হুজরাতের নয় নম্বর আয়াতে বলছেন মুমিনদের দুইটা দল যদি পরস্পরে যুদ্ধ করে আল্লাহ পরস্পরে যুদ্ধে লিপ্ত মুমিনদের দুইটা দলকে কাফের বলেননি অথচ তারা গুনাহে লিপ্ত কথা আমার বুঝতে পারছেন পরস্পরে যুদ্ধে লিপ্ত গুনাহে লিপ্ত মুমিনদের দুটি দলকে আল্লাহ কাফের বলেনি বলেছেন মুমিনদের দল চার নম্বর ও তোমরা আল্লাহর নিকটে তওবা করো তওবা বড় পাপের ক্ষেত্রে হয় সাগিরা গুনা অজুর কারণে ঝরে যায় সালাতের কারণে ঝরে যায় সিয়ামের কারণে ঝরে যায় অন্য যে কোনো নেকির আমলের কারণে সাগিরা গুনা নষ্ট হয়ে যায় কিন্তু কাবিরা গুনা তওবা ছাড়া ক্ষমা হয় না আর আল্লাহ কোরআনে বলছে হে ইমানদারগণ তোমরা তওবা করো মানে ও হে কাবিরা গুনাহগার মুমিনগণ তোমরা তওবা করো কাবিরা গুনাহ করার পরেও কাবিরা গুনাহগার মুমিনদেরকে আল্লাহ কোরআনে মুমিন বলে সম্বোধন করেছেন কাফের বলে সম্বোধন করেননি আল্লাহ সুবহানাহু তাআলা সূরা একশো 178 নম্বর আয়তে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ও হে ইমানদারগণ তোমাদের উপর কিসাস ফরজ কেসাস মানে একজন যদি আর একজনকে হত্যা করে দেয় তাহলে হত্যাকারীকেও হত্যা করতে হবে এর নাম কেসাস আচ্ছা মুমিনকে হত্যা করা কত বড় গুণা মহা গুণা মুমিনকে হত্যা করা কত বড় গুণা সামনে আসতেছে বলবো ইনশাআল্লাহ অথচ এত বড় একজন গুনাহগারকে আল্লাহ মুমিন বলে সম্বোধন করে বলছেন ও তোমাদের মধ্যে থেকে কোনো মুমিন যদি আর এক মুমিনকে হত্যা করে দেয় তাহলে তোমরা ওই মুমিনকে হত্যা করো সে এখনো মুমিন তাকে আল্লাহ কাফের বলেনি এই জন্য কেউ যদি হত্যাকারী হয় সে কাফের নয় সে মুমিন আল্লাহ সুবাহান তালা সুরা জুমারের তেপ্পান্ন নম্বর আয়াতে বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো অত্যাচার করেছো তারা আমার রহমত থেকে হতাশ হয়েও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাকায়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন শির্ক নাই মানে ইমান নাই শির্ক আছে মানে ইমান নাই শির্ক আছে মানে ইমান নাই তো যার শির্ক আছে সে তো মমিনী নয় এই জন্য আল্লাহ তার তহবা কবুল করবে না কিন্তু শির্ক বাতে যত কাবিরা গুনাহ আছে তাদের তহবা আল্লাহ কবুল করবে তারা আল্লাহর নিকটে মমিন বলে গণ্য কাফের বলে গণ্য নয় শুধু তাই নয় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সাফাত করবেন এটা কি আপনারা বিশ্বাস করেন আজানের পরে কেউ যদি রাসুল সাল্লাহ আলী আসাল্লামের দরুদ এবং আজানের শেষের দোয়া পড়ে তাহলে আলাইয়া শাফা লাহু তার জন্য সাফাত করা আমার জন্য ওয়াজিব তাহলে রাসুল সাল্লাম কিয়ামতের মাঠে কি করবে সাফাত করবে তো যে মুমিন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে যে মুমিনের জাহান নামে যাওয়ার কোনো প্রয়োজনই নাই সেই মুমিনের সাফাতেরও কোনো প্রয়োজন না কিয়ামতের মাঠে আল্লাহ রসুল কবিরা গুনাহগার মৌমিনদের জন্য যারা জাহান নামে চলে যাচ্ছে বা যারা জাহান নামে গেছে তাদের জন্য সাফাত করবেন কেননা তারা মৌমিন তারা এখনো কাফের হয়নি তেমনি আল্লাহ সুবাহান জাহান নাম থেকে অঞ্জলি দিয়ে মৌমিনদেরকে যাদের অন্তরে হাব্বাত খারদালিমিন ইমান সরিষার দানা পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বের করে নিয়ে আসবেন আপনারা হয়তো ভাবেন যে তাহলে আর আমল করার দরকার নাই জাহান নামে থেকে সব গুনাহগুলো মাফ করে নিব কয়েকদিন আগে ঢাকায় অগ্নিকাণ্ডতে সত্তর জন মানুষ মারা গেছে দেখেছেন এক একটা ভিডিও অন করে দেখেন অথবা এরকম অগ্নিকাণ্ডে নিজেকে কল্পনা করেন যারা বার্ন ইউনিটে আছে মেডিকেলের অগ্নি বিভাগে আছে তাদেরকে দেখতে যান এক সেকেন্ড আগুনের মধ্যে থাকা কত ভয়াবহ কত ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুক আল্লাহ সম্মানিত উপস্থিতি এতক্ষণ রদ করলাম তাদের উপর যারা বলে যে কবিরা গুনাহগার মমিন কাফের তাদের উপর রদ শেষ এবার আসি একজন মমিন যেহেতু কাবিরা গুনাহগার ব্যক্তি এখনো মমিন তাকে হত্যা করা কত বড় গুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন মাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাসাউহু জাহান্নাম কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে থাকে তার থাকার জায়গা জাহান্নাম জাহান্নাম এত ভয়াবহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বলেই যদি চুপ থাকতেন যে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম তাহলেই যথেষ্ট ছিল কিন্তু রক্ত যে মুমিনের এই জন্য আল্লাহ চুপ থাকলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খালিদান ফিহা জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে এতটুকু বলা যথেষ্ট ছিল একজনের জন্য জাহান নামে চিরস্থায়ী থাকা কত ভয়াবহ এতটুকু বলা যথেষ্ট ছিল কিন্তু রক্ত ঝরেছে যে মমিনের এই জন্য আল্লাহ সুবাহ চুপ থাকলেন না গাজিব আল্লাহ আল্লাহ তার উপর রাগান্বিত আল্লাহর রাগান্বিত হওয়া তার জন্য যথেষ্ট আল্লাহ এরপরও চুপ থাকতে পারতেন আল্লাহ চুপ থাকলেন না রক্ত যে মমিনের আল্লাহ সুবাহ আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ওই ব্যক্তির উপর যে একজন মমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে এতটুকু বলা বলা যথেষ্ট ছিল জাহান নামে চলে গেছে স্থায়ী জাহান নামে থাকবে আল্লাহ তার উপর রাগান্বিত আল্লাহর অভিশাপ তার উপর এতটুকু বলা যথেষ্ট ছিল আল্লাহ থামলেন না সুরা নিসা খুলে দেখেন তিরানব্বই নাম্বার আয়াত রক্ত জমিনের আল্লাহ সুবাহান আদিমা আল্লাহ তার জন্য প্রস্তুত রেখেছেন কঠিন ও ভয়াবহ শাস্তি তাহলে একজন মমিনের রক্তর দাম আল্লাহর নিকটে কত এতগুলো শাস্তি এক আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এবার রাসুল সাল্লামের হাদিস শুনেন সোনানে তিরমিজির এক হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিসে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আসমানের সকল অধিবাসী জমিনের সকল অধিবাসী যদি একজন মমিনকে একসাথে হত্যা করে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত ফেরিস্তা জিন সকলে মিলে যদি আল্লাহর একজন মমিন বান্দাকে হত্যা করে লাকাবাহমুল্লাহ জামিয়ান ফিন্নার আল্লাহ সারা আসমানের সকল ফেরিস্তা সকল জিন আর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে জাহান নামে নিক্ষেপ আক্ষেপ করে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না সারা পৃথিবীর মানুষ মিলে একজন মুমিনকে হত্যা করলে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে জাহান নামে নিক্ষেপ করতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না সোনানি তিরমিজি এক হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিস আর এক হাদিস দেখেন রসুল সাল্লাহ আলী আরাফার মাঠে বক্তব্য দিচ্ছেন হাদা এই সাহাবিরা আজকের দিন কোন দিন তো তারা বলল আজকের দিন জিলহজ মাসের নয় তারিখ তারপরে বললো আইয়ু শাহরিন হাজা আজকের মাস কোন মাস তো আজকে জিলহজ মাস আইয়ু হাজা এই শহরের নাম কি তো বলে এই শহরের নাম মক্কা তো বলছে আজকের দিন যেমন তোমাদের উপর হারাম আজকের শহর যেমন তোমাদের উপর হারাম আজকের মাস যেমন তোমাদের উপর হারাম আলা ইন্না দিমা আকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম জেনে রাখো হে মুমিনেরা তোমাদের রক্ত তোমাদের সম্মান এবং তোমাদের ধন সম্পদ একে অপরের উপর ওই রকমই হারাম কাহরমাতি ইয়াউমিকুম হাদা আজকের দিন যেমন তোমাদের উপর হারাম আজকের মাস যেমন তোমাদের উপর হারাম আজকের এই মক্কা যেমন তোমাদের উপর হারাম একজন মুমিনের ধন সম্পদ একজন মুমিনের রক্ত একজন মুমিনের ইজ্জত তেমনি তোমাদের উপর হারাম আর এক হাদিসে রসুল সাল্লাহ বলছেন লাজাওয়াল দুনিয়া আহওয়ান আর এক হাদিসে এসেছে লাজাওয়ালুল কাবা ঘরের ধ্বংস হয়ে যাওয়া দুনিয়ার ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে সহজ একজন মমিনের রক্তের চেয়ে একজন মমিনের রক্তের এত মূল্য সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান আমাদেরকে মমিনের রক্তের মূল্য বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন